পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এদেশের রক্তে ভেজা মাটি যেন ইসলামের খাটি এ জাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তর তাজা খাটি এদেশের রক্তে ভেজা মাটি যেন ইসলামের ঘাটি এ জাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তর তাজা খাটি বারো কোটি বুকে ইমান যেন বারুদের কাঠি বারো কোটি বুকে ইমান যেন বারুদের কাঠি জেহাদের শনে দাউ দাউ করে জল যেহাদের জেহাদের শনে দাউ দাউ করে জ্বলবে আগুন দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এদেশের মসজিদে মসজিদে বাজে তৌহিদি আজান এদেশের লক্ষ শিশুর বুক মাঝে তর তাজা কোরআন এদেশের মসজিদে মসজিদে বাজে তৌহিদি আজান এদেশের লক্ষ শিশুর বুক মাঝে তর তাজা কোরআন ছুটে আয় বখতিয়ারের বিপ্লবী খুন দীপ্ত নৌজোয়ান ছুটে আয় বখতিয়ারের বিপ্লবী খুন দীপ্ত নৌজোয়ান দুনিয়ায় মজলুমানের আহাজারি কান পেতে ওই শোন দুনিয়ায় মজলুমানের আহাজারি কান পেতে দিতে ওই সন্ধিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন আ জাতির শ্রেষ্ঠ খুশির দিন হলো রমজানের ওই ঈদ এ জাতির ঘুম ভাঙানোর দিন হলো ইসলামী সঙ্গীত এ জাতির শ্রেষ্ঠ খুশির দিন হলো রমজানের ওই ঈদ এ জাতির ঘুম ভাঙানোর দিন হলো ইসলামী সঙ্গীত যেন রয় ঝড় তুফানেও শক্ত কঠিন পূর্ব শরীর ভিত যেন রয় ঝড় তুফানেও শক্ত কঠিন পূর্ব শরীর ভিত হবে তাই রুখতে সকল ভিন দেশীদের কৃষ্টি তমাদ্দুন হবে তাই রুখতে সকল ভিন দেশীদের কৃষ্টিত তমাদ্দুন গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন রাশিয়া আমেরিকা ইন্ডিয়া ব্রিটেন ইসরায়েলের চর ধর ধরে ধরে এক এক করে দেরে দে রাশিয়া আমেরিকা ইন্ডিয়া ব্রিটেন ইসরায়েলের চর ধর ধরে ধরে এক এক করে দেরে দে তাগুতের বালাখানায় ঝড় উঠে হায় কা পিছে থর থর তাগুতের বালাখানায় ঝড় উঠে হায় কা পিছে থর থর জালিমের সিংহাসনের পাটাতনে ধরেছে আজ ঘন জালিমের সিংহাসনের পাটাতনে ধরেছে পেঁয়াজ খুন দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন